বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আবাসা ওয়া তাওয়াল্লা সে ভ্রু কুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল وما يدريك لعله يزكى তুমি কেমন করিয়া জানিবে সে হয়তো পরিশুদ্ধ হইত أو يذكر فتنفعه الذكرى অথবা উপদেশ গ্রহণ করিত ফলে উপদেশ তাহার উপকারে আসিত أما من استغنى পক্ষান্তরে যে পরোয়া করে না فأنت له تصدى তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোনো দায়িত্ব নাই অন্য পক্ষে যে তোমার নিকট ছুটি আসিল আর সে সশঙ্ক চিত্ত তুমি তাহাকে উপেক্ষা করিলে না ইহা ঠিক নয় ইহা তো উপদেশ বাণী যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে উহা আছে মর্যাদা সম্পন্ন লিপি সমূহে মরফুআতিম মুতাহহারা যাহা উন্নত পবিত্র بأيدي سفرة মহান كرام بررة পুত চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ قتل الإنسان ما أكفره মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ من أي شيء خلقه তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন من نطفة خلقه فقدره শুক্রবিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করেন পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন ثم السبيل يسره অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন ثم أماته فأقبره তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন ثم إذا شاء أنشره ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনরুজ্জীবিত করিবেন كلا لما يقض ما أمره না কখনো না তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখনো উহা পুরাপুরি করে নাই فلينظر الإنسان إلى طعامه মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক أنا صببنا الماء صبا আমি প্রচুর বাড়ি বর্ষণ করি ثم شققنا الأرض شقا অতঃপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি فأنبتنا فيها حبا ইহা তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য فإذا جاءت الصاخة যখন কিয়ামত উপস্থিত হইবে يوم يفر المرء من أخيه সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে وأمه এবং তাহার মাতা তাহার পিতা ওয়া সাহিবাতিহি ওয়া তার পত্নী ও তার সন্তান হইতে সেদিন উহাদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধুলি দূষণ ترهقها قترة شيء يقولك أتشن كريبة كلمة أولئك هم الكفرة